কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একা একা বাঁশতলায় থাকতে হবে নিরালায় একা একা বাঁশতলায় চতুর্দিকে রবে শুধু মাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলেরই বাগান আরো বাহবে জাহান্ন সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলের বাগান কারো বা হবে জাহান্ন আমল নামায় সেদিন হবে আধার ঘরের বাতি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী মুনকার নাকির আসিবে সোয়াল জবাব করিবে না পারিলে সোয়ালের যাওয়া শুরু হবে কবরে রাজা মুনকার নাকির আসিবে সোয়াল জব করিবে না পারিলে সোয়ালের যাওয়া শুরু হবে কবর আজাদ কঠিন কষ্টে রইব পড়ে কাটবে না ঘোর রাতি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাফো নামারাপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী জানি না হাসর মাঠে কেমনে দিন কাটে আপন হয়ে কেহ রবে না হবে শুধু প্রভু রব্বানা জানি না হাসর মাঠে কেমন বা দিন কাটে আপন হয়ে কে রবে না রবে শুধু প্রভু রব্বানা প্রভু সেই দিন রহম করো হয়ে চির সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একা একা বাঁশতলায় থাকতে হবে নিরালায় একা একা চতুর্দিকে রবে শুধু মাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী না মারাপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যাদের লেখা গান নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম তারা হলেন এম কামরুজ্জামান টল বিশ্বাস তারেক মাহমুদ এবং শিল্পী আনিস আনসারি কণ্ঠ দিয়ে যারা সহযোগিতা করেছেন তারা হলেন তারেক মাহমুদ রেদোয়ান ফরিদ উদ্দিন এনায়েতুল্লাহ আব্বাস মাহমুদ আমিনুল ইসলাম মিঠু জয়নাল আবেদিন এবং আশরাফুল ইসলাম কৃতজ্ঞতায় শামসুল করিম খোকন আব্দুর রহিম আকবর হুসাইন তাইয়িবা ও জান্নাত সার্বিক ব্যবস্থাপনায় এম কামরুজ্জামান প্রযোজনা ও পরিবেশনায় কাশফুল মিডিয়া পল্টন টাওয়ার পুরানা পল্টন লাইন ঢাকা আল্লাহ হাফেজ মশাল্লা দ্বারা এসে মিস জরি না হায়াপা মশাল্লা দ্বারা এসে মিস জোরি না হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জমানা ঠিক